السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরম ইসলামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এই পর্বে যেটা থাকছে সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাহ আলাইসলাম এবং তার সাথী আবু বকর রাহু তিন দিন পর তিন দিন যখন গারে শহরের মধ্যে অবস্থান করেছিলেন তিন দিন পর সেখান থেকে বের হলেন এবং তারা মদিনার দিকে রওনা করলেন তাদের সাথে ছিলেন হ্যাঁ, আমের ইবনে ফুহাইরা যিনি আবু বকর রাজিউল্লাহর স্বাধীন করে গোলাম ছিল হ্যাঁ, তারা আপনার সে আমের ইবনে ফুহাইরা আবু বকর এবং রসুল আকরম ইসলামের খ্যাতমত করছিল পুরো পথে এবং তাদের পথ প্রদর্শক ছিল মদিনার দিকে আবদুল্লাহ ইবনে উরাইকাত কিন্তু তখন সে আপনার মুসলমান হয়নি সে মুশিক ছিল সেই সময় তারপরেও তার উপর আস্থা থাকার কারণে তারা তাকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছে রসুল আকরম সাল্লাহাম এবং আবু বকর রদিয়াল এবং পাশাপাশি আমির ফাহিরা তারা এবং তাদের সাথে পথ প্রদর্শক আবদুল্লাহ তারা তো রওনা করেছিলেন এবং তারা এই মদিনের দিকে রওনার পথে অনেক ঘটনা ঘটে যায় তার কিছু ঘটনার কথা ইঙ্গিত দেওয়া যাচ্ছে একটা হচ্ছে সুরাতা ইবনে মালিকের ঘটনা সেটা প্রসিদ্ধ সবাই জানেন এবং পথি পথির মধ্যে একজন রাখালের ইসলাম গ্রহণ করা এবং উম্মে মাহবাদ আল খুজাইয়ের ঘটনা এবং রসুল আকরমসাল্লামের সাথে জুবাইরের সাথে সাক্ষাৎ হওয়া এবং তালহা রাজি আল্লাহ সাথে সাক্ষাৎ সাক্ষাৎ হওয়া এরা তখন সিরি এলাকা থেকে আসছিল তাদের সাথে সাক্ষাতের ঘটনা সেগুলো ঘটে ইতিহাসের কিতাবে সেগুলোর বিস্তারিত আছে এখানে আমরা সেগুলোর বিস্তারিত বলতে যাব না এবং এরকম আরো ঘটনা আছে যে হিজরতের পথে যেটা ঘটেছিল হ্যাঁ, এরকম অনেক ঘটনা শোনা যায় কিন্তু সবগুলো কিন্তু বিশুদ্ধ নয় বিশুদ্ধ সূত্রে অন্য কিছু আসেনি এই কয়েকটা ঘটনাই বিশুদ্ধ সূত্রে আমরা পেয়ে যাই আর বাকিগুলো অশুদ্ধ সূত্রে এসেছে যেমন হ্যাঁ, রসুল আকরম সাল্লামের একটা কথা সেটাও বিশুদ্ধ সূত্রে আসেনি যেমন বলা হয়েছিল যে রসুল বলেছিলেন সুরাকাকে যে কাইফা বিকা ইদা লাবিস্তা সিওয়ার এই কিসরা যে তোমার কেমন মনে হবে যখন তুমি কেসরার দুটি চুড়ি পরবে হম এরকম নাকি রসুল বলেছিলেন কিন্তু এটা বিশুদ্ধ সনদে প্রমাণিত নয় সুতরাং এটা আমাদের বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই রসুল আকরম সাল্লাম এবং তার সাথীদেরকে নিয়ে যখন রওনা করলেন তখন তারা আল্লাহর নিরাপত্তায় এবং আল্লাহর তত্ত্বাবধানে তারা প্রথমে কোবা এলাকায় পৌঁছে যায় এই কোবা এলাকায় পৌঁছেন তারা সোমবারে রবির ওয়ালের বারো তারিখে চোদ্দশো চোদ্দ সালে মানে নববীর চোদ্দ সালে এবং সেটা ছিল হিজরতের প্রথম সাল পৌঁছার পর তো হিজরত হিজরত শুরু হয় রসুল আকরমের হিজরত থেকেই হিজরি সনের হ্যাঁ আপনার হিসাব করা হয় তো সুতরাং এই বারো তারিখে রবিউল আউ্বালের চোদ্দ নবী সনে এবং হিজড়ির প্রথম বছরে তারা আল্লাহর নিরাপত্তায় পৌঁছে যান মদিনা বিশেষ করে প্রথমে হ্যাঁ, আপনার কোবা এলাকায় যখন রসুল আকরম ইসলাম এবং তার সাথীরা কোবা এলাকায় পৌঁছলেন তখন আনসারীরা হ্যাঁ, তাদের ইস্তেকবাল করতে এসেছিলেন তাদের অভ্যর্থনা জানাতে এসেছিলেন রসুল আকরম ইসলাম কোবা এলাকায় আপনার চোদ্দ রাত্রে ছিলেন এবং সেই সময়ের ভিতরে তিনি মসজিদে কোবা নির্মাণ করেন এই চোদ্দ চোদ্দ দিনের মধ্যে তাইলে আগে মদিনায় সরাসরি ঢুকেননি মদিনার আগেই কোবা এলাকা পড়ে সে কোবা অবস্থান করে কোবা মসজিদ সর্বপ্রথম তৈরি করেন চোদ্দ দিন অবস্থান করেন যখন আপনার জুমার দিন হয় তখন রসুল আকরমসাল্লাম নিজের উঁটের পিঠে উঠেন এবং তার পিছনে ছিলেন আবু বকর তারা সেই জুমার দিনেই রওনা করেন মদিনার দিকে সেই কোবা থেকে রসুল আকরম সাল্লাহ আসলামের আপনি যখন বনি সালেম ইবনে আউফের এলাকায় পৌঁছে যান তখনই রসুল আকরম সাল্লামের আপনার জুমার সময় হয়ে যায় জুমার দিনে রওনা করছেন তো বনি সালেম বিন আউফের এলাকায় পৌঁছার পরপরই জুমার নামাজের সময় হয়ে যায় তখন তিনি সেই উপত্যকার মধ্যে যেটাকে ওয়াদি রানুনা বলে রানুনা উপত্যকার মধ্যে তিনি জুমার সালাত আদায় করেন সেটাই আপনার সর্বপ্রথম জুমা ছিল ইসলামের মধ্যে যেটা রসুল আকরম ইসলাম পড়াইছেন তাহলে মনে রাখতে হবে যে রানুনা উপত্যকার মধ্যে হ্যাঁ, মানে মদিনায় হ্যাঁ পৌঁছার আগেই এই উপত্যকা পড়ে কোবা এবং মদিনার মাঝখানে হ্যাঁ, সেই এলাকার মধ্যে হ্যাঁ, জুমার নামাজ প্রথম আদায় করা হয় হম হ্যাঁ আরেকটি ব্যাপার হচ্ছে যে রসুল আকরম সাল্লাহ ইসলাম হ্যাঁ আপনার বনি সালেম ইবনে আউফের এলাকায় তো জুমার নামাজ আদায় করলেন আর নামাজ আদায়ের পর তিনি নিজের ওঁটের পিঠে উঠলেন এবং নিজের ওঁটের ওঠের লাগামটাকে আস্তে করে ডিল করে দিলেন মানে তারপরে ইচ্ছা হচ্ছে যে উঁট যেখানে আল্লাহর নির্দেশ হয় সেইখানেই উঁট অবস্থান করবে তিনি লাগাম ধরে নিয়ন্ত্রণ করতে যাবেন না তাইলে উঠের পিঠে উঠে জুমার সালাত আদায় করার পর মদিনার দিকে যাওয়ার পথে তিনি উটের লাগামকে ঢিল করে দিলেন তখন হ্যাঁ, এমত অবস্থায় তিনি মদিনাতে ঢুকে পড়েন হ্যাঁ, বিশেষ করে এমন পরিস্থিতি তখন ছিল যে সবার মনের মধ্যে খুশি কারণ আনসারি যারা সাহাবাহিক রাম ছিল তারা তার অভ্যর্থানে দিতে এসেছেন এবং সবাই খুবই খুশি ছিল এই পরিবেশে এবং সেই দিনটা ছিল রসুল আকরম যখন মদিনাতে ঢুকেন সেই দিনটা ছিল বৈঠক ঐতিহাসিক দিন তখন সমস্ত ঘরে ঘরে এবং সমস্ত রোডে গাঁডে আপনার সেই আলহামদুলিল্লাহ ধ্বনি আল্লাহ আকবর ধ্বনি আপনার গুঞ্জরিত হচ্ছিল কারণ সবাই এতে খুশি ছিল তিনি বলেছিলেন যে আমি এমন কোনো দিন দেখিনি যেটা এত আলোকিত এত সুন্দর ওই দিনের চাইতে যেই দিন রসুল আকরম ইসলাম এবং আবুকর আপনার মদিনায় হ্যাঁ আপনার ঢুকেছেন এটা হিজরতের পরের কথাই তিনি বর্ণনা করছিলেন হুম তাইলে সেই আপনার দিন ছিল ঐতিহাসিক দিন এবং সেই দিনে আপনার মদিনার সেই রোডে গাঁডে ঘরে ঘরে সব জায়গায় আনন্দ বয়ে গিয়েছিল এবং সেটা একটা ঐতিহাসিক দিন আসলেই ছিল এই পর্বে এতটুকুই শেষ করছি আগামী আরেক পর্বের অপেক্ষায় আমরা থাকছি থাকবো ইনশাআল্লাহ এবং সেই পর্যন্ত অপেক্ষায় থাকার আল্লাহ তৌফিক দিন ওসল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি আজমাইন